বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে যখন কিয়ামত ঘটিবে ইয়ার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না ইহা কাহাকেও করিবে নিজ কাহাকেও করিবে সমুন্নত إذا رجت الأرض رجا যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী وبست الجبال بسا এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে فكانت هباء منبثا ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধুলিকণায় এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল وأصحاب المشأمة ما أصحاب المشأمة এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল والسابقون السابقون আর অগ্রবর্তী গণেই তো অগ্রবর্তী أولئك المقربون উহারাই নৈকট্য প্রাপ্ত في جنات النعيم নিয়ামতপূর্ণ উদ্যানে ثلة من الأولين বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে وقليل من الآخرين এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে على سرر موضونة তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা بأكواب وأباريق وكأس من معين পান পাত্র পূজা ও প্রশ্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া لا يصدعون عنها ولا ينزفون সেই সুরাপানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মতো ফলমূল আর তাহাদের স্পিত পাখির গোস্ত লইয়া وحور عين আর তাহাদের জন্য থাকিবা আয়াতলোচনা হুর كأمثال اللؤلؤ المكنون সুরক্ষিত মুক্তা সদৃশ جزاء بما كانوا يعملون তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ সেখানে তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য সালামা সালাম আর সালাম বাণী ব্যতীত وأصحاب اليمين ما أصحاب اليمين আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল في سدر مخضود তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ وطلح منضود কাঁদি ভরা কদলি বৃক্ষ সম্প্রসারিত ছায়া সদা প্রবহমান পানি ও প্রচুর ফলমূল لا مقطوعة ولا ممنوعة যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না وفرش مرفوعة আর সমুচ্চ শয্যাসমূহ إنا أنشأناهن إن شاء উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে উহাদেরকে করিয়াছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য সুল্লাতুম মিনাল আউয়ালিন তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে وثلة من الآخرين এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে وأصحاب الشمال ما أصحاب الشمال আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল في سموم وحميم উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে وظل من يحموم কৃষ্ণ বর্ণ ধূম্রের ছায়ায় لا بارد ولا كريم যাহা শীতল নয় আরামদায়ক নয় إنهم كانوا قبل ذلك مترفين ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে وكانوا يصرون على الحنث العظيم এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে আর উহারা বলিত মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা আমাদের পূর্বপুরুষগণ قل إن الأولين والآخرين বল অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ لمجموعون إلى ميقات يوم معلوم সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে ثم إنكم أيها الضالون المكذبون অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা لآكلون من شجر من زقوم তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানে পশারিবুন শুরবাল হিম আর পান করিবে তৃষ্ণার্ত উষ্টের ন্যায় هذا نزلهم يوم الدين কেয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন نحن خلقناكم فلولا تصدقون আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টির সম্বন্ধে তবে তোমরা অনুধাবন করো না কেন أفرأيتم ما تحرثون তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি أأنتم تزرعونه أم نحن الزارعون তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা إنا لمغرمون আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি بل نحن محرومون বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি أفرأيتم الماء الذي تشربون তোমরা যে পানি পান করো তাহার সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো না আমি উহা বর্ষণ করি আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি نحن جعلناها تذكرة ومتاعا للمقوين আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তাচলের وإنه لقسم لو تعلمون عظيم অবশ্যই ইহা এক মহা শপথ যদি তোমরা জানিতে إنه لقرآن كريم নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন في كتاب مكنون যাহা আছে সুরক্ষিত কিতাবে যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না ইয়া জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাকো আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না তোমরা যদি কর্তৃত্বাধীন না হও তুম তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও فأما إن كان من المقربين যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় فروح وريحان وجنة نعيم তবে তাহার জন্য রইয়াছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান আর যদি সে দান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি واما ان كان من المكذبين الضالين কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় فنزل من حميم তবে রইয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা وتصليه جحيم এবং দহন জাহান্নামের ان هذا لهو حق اليقين ইহা তো ধ্রুব সত্য فسبح باسم ربك العظيم অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের